কার কতটা ইমান আছে সময় এলো পরীক্ষার রণাঙ্গনের ডাক আসে ওই লগ্ন তুমি প্রতীক্ষার লগ্ন তুমি প্রতীক্ষার কার কতটা ইমান আছে সময় এলো পরীক্ষার রণাঙ্গনের ডাক আসে ওই লগ্ন তুমি প্রতীক্ষার লগ্ন তুমি প্রতীক্ষার কে সাহসী কে ভিড়ার এই তো সময় পর করার কে সাহসী কে ভিড়ার এই তো সময় পর করার আজ প্রয়োজন শক্তি সাহস আজ প্রয়োজন শক্তি সাহস ধৈর্য ত্যাগ তিতিক্ষার রণাঙ্গনের ডাক ওই লগ্ন তুলে প্রতীক্ষার লগ্ন তুলে প্রতীক্ষার লম্বা কথার দিল গেছে ভাই ভাওতা বাজির দিল গেছে যার হৃদয়ে আছে ইমান আজকে কেবল সে বাঁচে লম্বা কথার দিন গেছে ভাই ভাওতাবাজির দিন গেছে যার হৃদয়ে আছে ইমান আজকে কেবল সে বাঁচে আল্লাহ তালার বান্দাকে সে বেড়ায় ছদ্মবেশে আল্লাহ তালার বান্দা কেসে কেসে সে বেড়ায় ছদ্মবেশে হিসেবে মেলার লগ্ন এলো হিসেবে মেলার লগ্ন এলো লগ্ন এলো নিরেখা রণাঙ্গনের ডাকাশে ওই লগ্ন তোরে প্রতীক্ষার লগ্ন তোরে প্রতীক্ষার কার কতটা ইমান আছে সময়ের পরীক্ষার রণাঙ্গনের ডাক ওই লগ্ন তোরে প্রতীক্ষার লগ্ন তোরে প্রতীক্ষার লগ্ন তোরে প্রতীক্ষার